প্রসিদ্ধ তো ওই তফসিরটাই কোনো আকিদাগত সমস্যা নেই আকিদার ভুলগুলি না অনেক তফসির আকিদাগত ভুল আছে আল্লাহ পাকের গোনাবলির বিকৃতি হাত মানে শক্তি ক্ষমতা চেহারা মানে সত্তা জাত তারপরে আল্লাহ ফকরবুল আলমিন প্রথম আসমানে অবতর মানে রহমত নাজেল হওয়া ইত্যাদি মানে আশারি আর মাতরিদি ভ্রান্ত মতবাদ আল্লাহ পাকরা আশপাশ এগুলি আছে এই ভুলগুলি অনেক তফসির আছে কিন্তু তফসির মেকাসিরে আর তারপরে তফসির সাদিতে এই ভুলগুলি নাই তো এই জন্য এই তফসির থেকে আপনাদের ওই আয়াতগুলির তফসির শোনাবো বলেছিলাম তো আয়াতগুলি তফসির করতে করতেই শেষ হয়ে গেছিল সময় তার গুলো শোনা হয়নি তার মধ্যে তিনি বিস্তারিত আলোচনা করেছেন তাকুয়া সম্পর্কে লাল্লাকুম তাত্তাকুন যে রোজা ফরজ করা হয়েছে তোমাদের উপর যেমন পূর্বের জাতির উপর ফরজ করা হয়েছিল রোজার দ্বারা কি হয় লাল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো তোমাদের তাকুয়া হাসিল হয় আল্লাহ ভীরুতা তোমাদের মধ্যে জন্মায় তোমরা পাপ মুক্ত হতে পারো তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারো ইত্যাদি তার ভাষাতে শোনাতে চাই আপনাদেরকে যে তাকুয়া কেমন করে হাসিল হয় তিনি বলছেন এই আয়াতগুলি সম্পর্কে যে ইউকবের আলা বেমা মান্না বেহি আলা এবাদেহি আল্লাহ ফকরবুল আলমিন জানিয়ে দিচ্ছেন মানব জাতিকে যে তাদের উপর কি অনগ্রহ করেছেন রোজা ফরজ করে শ্যামের বিধান দিয়ে আল্লাহাক তাদের উপর অনুগ্রহ করেছেন তাহলে এতে আমাদের লাভ আছে সব রকমের লাভ আছে ইমান আমলেরও লাভ আছে শরীর স্বাস্থ্যেরও লাভ আছে আখলাখ চরিত্র গঠনেরও লাভ আছে রোজাতে লাভ আছে হ্যাঁ লস নেই না খেয়ে থাকায় ক্ষতি নেই শরীরের ফায়দা আছে সিয়াম করেছেন তাদের উপর সিয়াম রোজা ফরজ করেছেন কামা ফারাজ আলমাম ইসাবেকা যেমন বিগত জাতিগুলির ওপর রোজাকে ফরজ করেছেন জামান কারণ এই হচ্ছে এমন বিধান আর এমন আল্লাহ পাকের নির্দেশ যাতে প্রত্যেক যুগে মানব জাতির জন্য কল্যাণ রয়েছে উপকারিতা রয়েছে রোজার বিধান এমন বিধান যেটা প্রত্যেক যুগে এমন নাই যে কোন একটা বিশেষ যুগে রোজার প্রয়োজন আর রোজার প্রয়োজন নয় না প্রত্যেক যুগে মানুষ যতই সুখী হয়ে যাক রোজার ফায়দা আছে আর যতই অভাবী হয়ে যাক রোজার ফায়দা আছে গরমের দিন হোক দিন বড় হোক রোজার ফায়দা আছে দিন ছোট হোক রোজার ফায়দা আছে সব রকম ফায়দা আছে যেহেতু মানব জাতির কল্যাণ আছে এই রোজাই বা সিয়ামে সেই জন্য আল্লাহ ফাকরুল আলম সিয়াম ফরজ করেছেন উদ্বুদ্ধ করা হয়েছে বা উম্মতকে ভালো কাজের জন্য সক্রিয় হইতে বলা হয়েছে যাতে করে তোমরা প্রতিযোগিতা করো নিজের সৎকর্মের ক্ষেত্রে ভালো আমলের ক্ষেত্রে অলমোসারা আলহেল খেসাল ভালো ভালো কাজের ক্ষেত্রে আর এই আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা এমন কোনো ভারী বিষয় নয় মুশকিল বিষয় নয় যেটা শুধু তোমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে বরং তোমাদের পূর্বে যেসব জাতি ছিল তাদেরকেও এই বিধান দেওয়া হয়েছে সিয়ামের গুণামুক্ত হওয়ার জন্য জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করার জন্য পাপমুক্ত হওয়ার জন্য সততা নিজের মধ্যে জন্মাবার জন্য তার মধ্যে সিয়াম সবচেয়ে বড় উপায় মিন একবারই আসবাবি তাকুয়া তাকুয়া অর্জনের সবচেয়ে বড় উপায় বা মাধ্যম কারণ এতে আল্লাহ পাকের আদেশ পালন করা হয় আর আল্লাহ পাকের নিষেধ দাগা থেকে বেঁচে থাকা হয় দেখেন যতই পাক পবিত্র আর যতই রুচিকর খাদ্য আসুক না কেন আর যতই উপকারী পানীয় বস্তু আসুক না কেন উপকারী পানীয় বস্তু কত রকমের আপনার ইয়ে আছে পানীয় বস্তু আপনার জুস আর শরবত ইত্যাদি থেকে শুরু করে পৃথিবীতে কত যে এরকম পানীয় জিনিস আছে ওর মধ্যে এক একটি এক একটি চাইতে বেশি মূল্য মূল্যবান আর গুরুত্বপূর্ণ যতই দামি দামি জিনিস হোক না কেন আর যতই আপনার শরীর স্বাস্থ্যের জন্য উপকারী হোক না কেন খাদ্য বস্তু অথবা পানীয় বস্তু আপনি কিন্তু আল্লাহর আদেশ মানছেন সারা দিন ওই যে আল্লাহ আকবার আজান হয়ে গেছে সাহারির সময় শেষ হয়ে গেছে আর এক ঢুকু মুখে নেবেন না কিভাবে আল্লাহ পাকের আদেশ মানছেন তাই না মাগরে হওয়া পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সূর্য না ডুবছে ততক্ষণ পর্যন্ত আপনি মুখের কাছে ভয়ে না খেয়েও পানি ভালো করে দেন না না খেয়ে পানি টানান না সতর্কতা হ্যাঁ? কুলি গড়গড়া করতে গিয়ে সাবধানে গড়গড়া করছেন কত সতর্ক একজন মানুষ তো এইভাবে মানুষ সংযত হওয়ার ট্রেনিং নিচ্ছে এটা একটা ট্রেনিং এর দিক চিন্তা করেন হ্যাঁ গেল তো কেউ হলে না একটু গেল পানি এরকম অচেতন হয়ে আর বেপরোয়া হয়ে কেউ কিন্তু মুখে পানি দেয় না নাকে পানি দেয় না তাই না গেল একটু গেল তো অসুবিধাটা কি না সতর্ক তাহলে এই সতর্কতা জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে আপনাকে সতর্ক বানিয়ে দেবে মোবাইলটা ইউজের ক্ষেত্রে সতর্ক কাকে টেলিফোন করা যাবে কাকে করা যাবে না এটা মহিলার আওয়াজ হ্যাঁ কোনটা রাখা যাবে কোনটা রাখা যাবে না এটা খারাপ ছবি হ্যাঁ চরিত্র কার কার নম্বর সেভ করে রাখা যাবে কার নম্বর সেভ করা যদি বাজের লোক এসব লোকের নম্বর সেভ করে রাখি আবার উঠাবো আবার ও টেলিফোন করবেন না কার এটা কল এসছে খারাপ লোক এসব লোকের টেলিফোন উঠাইলে চক্ষু লজ্জাতে পড়বো হয়তো হ্যাঁ ওদের পাপের সাঁত দিতে হবে হ্যাঁ অসৎ কথা বল ওঠাবো না দেখছেন না একটা কল আসছে উঠেছেন আর একটা উঠাচ্ছেন উদাহরণ দিলাম এগুলো এইরকম ভাবে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কোন কাজটা করব কোন কাজটা করব না কোন কথা বলবো কোন কথা বলবো না এই যে সংযত হওয়া বেঁচে থাকার ট্রেনিং হচ্ছে এই রোজার দিনের মাধ্যমে সারাদিন ধরে বিড়ি খাওয়া লোকের এই হারাম নিশা পেরেশান করে দিচ্ছে ওকে পেরেশান করে তারপরে কিন্তু রোজা ছাড়ে না না এই ধৈর্যটা আর এই আল্লাহ ভীতিটা আর এই সতর্কতাটা এই তাকুয়াটা যদি বাকি ওই রাতের অংশটা রাখে তাহলে তিরিশটা দিন রাত সে এই হারাম আর নোংরা খবিস থেকে মুক্ত হয়ে থাকে তাহলে তো তার ট্রেনিং হয়ে যাবে ভুলে যাবে রমজান পরে আর মনেই থাকবে না যে আমি রমজানের আগে সিগারেট খুঁড়ছিলাম জর্দা খুঁড়ছিলাম তাই না হ্যাঁ, কিভাবে গোনা থেকে বাঁচাই মানুষকে এই আম রোজা এবার যারা ফিল্ম দেখে রোজার দিনে দেখি না রাতে কেন দেখবো দেখবো না নিশা ছিল সিরিয়াল দেখা নিশা ছিল খেলা দেখা নিশা ছিল কত লোকের কত রকম আজে বাজে জিনিস হ্যাঁ মহিলার খবর শোনা নিশা ছিল গোটা রমজান শুনিনি খবর কি হয়ে গেছে রমজান মাসে খবর রাখেনি কোন ডিস্ট্রিক্টে কি ঘটলো কোন থানায় কি ঘটলো আজকে কে মিছিল করলো কে মরলো কয়টা গাড়ি জ্বললো হ্যাঁ এসব জেনে লাভটা আপনি কি করেছেন আর আমি না জেনে কোন ক্ষতিটা করেছি তো এটা রমজানের মধ্যে তৈরি হল রমজানে আমি ওইসব মহিলার বেহায়া মাথা খুলে আসছে চেহারা খুলে আসছে খবর আমি শুনে নেই আলহামদুলিল্লাহ সারা বছর শুনে না ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়েছি কিন্তু যে বেকুপের নিশা হয়ে আছে আরে আজকে খবরটা শুনে মনে হচ্ছে শূন্যতা মনে হচ্ছে কি যেন খালি খালি মনে হচ্ছে তাই না কি লাভ করে দিয়েছেন না জাতির কোনো ফায়দা করে দিয়েছেন না আপনার নিজের পরিবারের ফায়দা করেছেন না নিজের দেশের ফায়দা করেছেন না কি করেছেন আপনি আমি মহিলার খবর শুনে তো এইরকম যে কোনো ক্ষেত্রে আপনি উদাহরণ নেন লাল্লাকুম তাত্তাকুন রোজা সেয়াম দ্বারা তাকুয়া অর্জন হয় তাকুয়া বিভিন্ন দিক থেকে তৈরি হয় এই সুন্দর দিকগুলি উনি তুলে ধরেছেন খুব চমৎকার কিন্তু ভালো করে একটু শোনেন তাকুয়া তাকুয়ার যে দিকগুলি সেয়ামের মধ্যে রোজার মধ্যে রয়েছে রোজাই সামিল রয়েছে আন্না ও ওয়াল রোজাদার শ্যাম পালনকারী আল্লাহ পাক যা তার উপর হারাম করেছেন সব কিছুকে বর্জন করে কিন্তু খাওয়া বর্জন করে পান করা বর্জন করে সহবাস বর্জন করে এছাড়া রোজা ভঙ্গকারী যেসব বিষয় রয়েছে হ্যাঁ বর্জন করে অথচ সেগুলির দিকে মন যায় সামনে স্ত্রী থাকলে মন যাবে না হ্যাঁ, ভালো ভালো খাবার থাকলে মন যাবে না ভালো ভালো পানীয় থাকলে অভাব নাই কিছু ফ্রিজ ঘরে ঘরে রুমে রুমে ফ্রিজ আর ভর্তি হয়ে আছে ফল ফ্রুট আর জুসে মন যাবে না মানুষের মন মানুষ হিসাবে যাবে কিন্তু না দিনে চলতো না ঠিক না মোতাকারবান বেজাল গেল আল্লাহ কেন এটা কেন সারাদিন খাচ্ছেন না আপনি কেন সারাদিন পান করছেন না কেন সারাদিন হ্যাঁ স্ত্রীর কাছে যাচ্ছেন না কেন হ্যাঁ কেন বলেন হ্যাঁ মানুষের ভয়ে আল্লাহর ভয় আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে যে এই রোজাটাকে সুন্দর করে রেখে আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করে আল্লাহর নিকটবর্তী মোকার্রাব বান্দা হোক আর আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের মাধ্যমে আখেরাতের যে স্থায়ী জগৎ চিরকাল সেখানে থাকতে হবে সেখানে সুখময় স্থান লাভ করব জান্নাত লাভ করব বলছে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে রাজিয়ান বেতার কিহা সবাবাহু এই যে পানাহার আর স্ত্রী সঙ্গম সব থেকে আপনি বেঁচে আছেন আল্লাহর কাছে নেকির আশায় ফাহাজা মেনা তাকুয়া এটা হচ্ছে তাকুয়ার একটা দিক আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে আল্লাহর কাছে কিছু পাবো এই আশা নিয়ে আল্লাহর শাস্তিতে বাঁচবে এই আশা নিয়ে আপনি পানাহার আর দুনিয়ার যেসব আপনার ভোগ বিলাসের সামগ্রী আরাম আয়সা আরামের সামগ্রী আপনার ব্যবহারের সামগ্রী রোজার অবস্থায় নিষেধ তাই করবো না অমিনহা আর তারপর আরেকটা দিক হচ্ছে রোজাদার শ্যাম পালনকারী আল্লাহ পাক রব্বুল আলমিনের মোরাকাবা আল্লাহ পাক রব্বুল আলমিন মোরাকাবার ওপর মানে আল্লাহ পাক আলমিন যে রক্ষণাবেক্ষণ করছেন দেখছেন অবলোকন করছেন সেটা সব সময় হাড়ে হাড়ে মনে রাখে শুধু মনে রাখে না এর ওপর ট্রেন্ড হচ্ছে এর ওপর প্রশিক্ষণ নিচ্ছে সারাদিন ধরে এক মিনিটের জন্য আপনার মগল থেকে এ কথা উজ্জ হয়ে যায় না যে আল্লাহ এই সময় দেখে না এখন পান করলে আল্লাহ দেখবে না এই সময় যদি এক লোকমা খেয়ে নিই বা একটা গ্লাস পানি খেয়ে নি তো আল্লাহ জানতে পারবে না এরকম কথা এক মুহূর্ত এক মিনিট তো দূর কথা এক সেকেন্ডের জন্য মনে কোনো সময় আসে আসে না আরে একটা গ্লাস পানি পান করতে তো দশ সেকেন্ড লাগবে না কমপক্ষে হ্যাঁ তাহলে এক সেকেন্ডের জন্য তো আপনার মগজে এই কথা পয়দা হয় না যে এক দুই সেকেন্ড আছে এই সময়টা আল্লাহ জানতে পারবে না আচ্ছা এরকম সময় নাই তো এই যে এটা হচ্ছে মোরাকাবা মানে আল্লাহ পাক মোরাকাবা করছেন অবলোকর করছেন এটা হচ্ছে ইসলামী মোরাকাবা শরীয়তি মোরাকাবা ইসলামী মোরাকাবা হচ্ছে কোরআন হাদিসের যে আল্লাহ পাক রব্বুল আলমিনের রকিব তার একটি নাম হচ্ছে নামের মধ্যে আল্লাহ রকিব আল্লাহ অবলোকনকারী আল্লাহ সবকিছু দেখছেন জানছেন এটা সবসময় মগজে বসিয়ে রাখা এটা হচ্ছে মোরাকবাতুল্লাহ আর সুফিদের বিদাতিদের পীরদের মোরাকাবা আলাদা ওই মোরাকে বসে আছেন চোখ বন্ধ করে ধ্যান করেন না মোরাকাবাদের কাছে চোখ বন্ধ করে হ্যাঁ, এই মোরাকাবা করতে করতে করতে করতে কাশ হয়ে যায় চোখের সামনে মগজে খুলে যাবে সবকিছু আর সারা পৃথিবী দেখতে পাবে সেটা ভারত থেকে বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছে কোথায় কি হচ্ছে না হচ্ছে আর তারপরে ওই অবস্থায় দেখতে পাচ্ছে মিজান যে উজু করছে এই অবস্থায় হ্যাঁ, বাথরুমে উজুতে কোন গুণা ঝেড়ে পড়ছে দেখছে এই সব উজু করছে কুলি করছে কুলি থেকে হারাম খেয়েছে কুলি থেকে গুনাজরে পড়ছে চোখ থেকে চোখে দেখে তো মুসল্লির লাগে দাঁড়িয়ে মানুষ কিন্তু মহিলা মার্কেটে ঘুরেছে চোখের গুণা করেছে গুণা ঝেড়ে পড়েছে দেখতে পাচ্ছে এটা হলো ভণ্ডদের মোরাকাবা দাদা বুঝতে পারছে এই ভণ্ডামি মোরাকাবার কথাই বলা হয়েছে মা বাবানিফা সম্পর্কে তাদের অন্ধভক্ত গুমরাহারা জাল তৈরি করেছে যা নবীর সম্পর্কে কোরআন হাদিসে নেই যে কারো গুনা ঝরে পড়লে নবী দেখতে পেতেন হ্যাঁ আবাকার উমার উসমান আলীর কথাও নেই হাসান হোসেনের কথা নেই ফাতেমা আয়েশার কথাও নেই আছে কোন ব্যক্তির কথা কোন নবীর কথা ইব্রাহিম খলিল্লার কথা যে কে কি গুণা করছে হ্যাঁ আর উজু করলে ঝুরা পড়ছে দেখতে পাচ্ছে কারো কথা নেই সুহান আল্লাহ সঈদুল মুরসালিন খাতামুল নবীন মোহাম্মদ রসুল্লাহ দেখতে পেলেন না আর আবু হানিফা রহমতুল্লাহ এত বড় ইমাম আজম ছিলেন যে কে কি যে উজু করত আর উজু করার সময় যে কোন গুণা ঝুঁড়ে পড়তো সব তিনি দেখতে পেতেন তার জীবনীতে ভণ্ড বিদাতিরা উল্লেখ করেছে আমিও বাবা রহমতুল্লাহ আলের জীবনে আলোচনা করেছি কিন্তু আমি অরিজিনাল জীবনী যে যেটা তিনি ছিলেন আসলে সেটা আলোচনা করেছি আর ভণ্ডদের আলোচনা হচ্ছে এগুলি বিদাতিদের আলোচনা হচ্ছে এটা বিদাতের আর একটা আলোচনা যে মা বহানি বারহমতুল্লাহ আলাই এশার উজুতে ফজর নামাজ চল্লিশ বছর ধরে পড়েছেন আর এক রাতে দুই খতম তিন খতম করতেন করান আমরা চার তিন দিন চার দিন অনেকে পারি না বলছে যে এক রাতে একদিনেও যদি বলা হয় তো ঠিক আছে চলে সারাদিন বসলে দু চার দশ ঘন্টা হয়েই যাবে তো যদি খুব দ্রুতে জায়েজ দ্রুত না জায়েজ দ্রুত নাই জায়েজ দ্রুততে কালকে একবারে ঘড়ির মিনিট নিয়ে বসলাম আজকাল তো ওই দূরতে তেলাওয়াত করি এক যুগে আমি যখন প্রথম দাওয়া ফারে আঠারো উনিশ বিশ বছর বয়স তখন আমি পরীক্ষা করে দেখেছি তেরো মিনিটে এক পারা খতম করতাম আর কালকে এই মিনিট তো সেকেন্ডে উঠে সেকেন্ড মিনিট নিয়েই বসলাম যে দেখি কত লাগে তো অর্থ বুঝে আর শুদ্ধ ক্লিয়ার তেলাওয়াত করে পাশে বসে কেউ যদি শুনে আমার পাশে ছেলেমেয়েরা আছে তারা শুনছে পড়ছি ক্লিয়ার বুঝতে পারছে কোন শব্দ কোন বাক্য উচ্চারণ জুমলা উচ্চারণ হচ্ছে কোন আয়াত তেলাওত করছি এই তেলাওত করে আঠারো মিনিট আঠারো উনিশ আঠারো উনিশ এক পড়া শেষ করলাম উনিশ মিনিট আর এক পরা আঠারো মিনিট এর থেকে আর শর্ট করা যাবে এটা চলবে না এটা হলে জায়েজ স্পিড করান তেলাওতের তাহলে আপনি এই আঠারো কে তিরিশ দিয়ে গুণ দেন তো দেখি কেউ হ্যাঁ পাঁচশো চল্লিশ মিনিট কয় ঘন্টা হয় তাহলে হ্যাঁ? আমার চাইতে বেশি শরীয়ত বুঝতেন তিনি আমার চাইতে দ্রুত পড়বেন এটা হইতেই পারেন না আর দিলের উল্টে যেমন আমাদের করে কেমন জানেন তো যারা ভাড়া এটা কোরআন খানি কিন্তু এরকম করে জি কালে ছাত্র জীবনে দেখেছি হ্যাঁ, ওই বিকালবেলা ওই হুজুর আসলেন আর বাকি তালবিল আর মোল্লাগুলো গ্রামের মোল্লাগুলো তেলাওত করছে তো যতটা তেলাওত হইলো হইলো কিছু মাদ্রাসার ছাত্র তেলাওত করে মাদ্রাসার ছাত্র তো আরো দুষ্ট আবার তো এরা তেলাওত করে করতে কিলোমিটার যখন বাড়ির মালিক তারিখ নাই দেবে তেলাওয়াত চলছে এরকম আবার কিছুক্ষণ আরে কদ্দুর তিন পারা হয়ে গেছে সুরা আল ইমরান আধা ঘন্টা সুরা আল ইমরান আড়াই পারা শেষ আল ইমরান চলে গেছে এরকম তেলাওয়াত হয় আচ্ছা যা হইলে হলো যদি এইরকম না হয় কিছুতে এইরকম হয় জানা কথা বলছি কেন মাদ্রাসা ছাত্র তিক্ত অভিজ্ঞতা আমরা অবশ্য ওই আমাদের মাদ্রাসা ছাত্ররা যেত না কিন্তু অন্যান্য মাদ্রাসায় যেসব মাদ্রাসা ছেলেরা বগলে করে করে কোরআন পড়ে বেড়ায় তাদের তাদের কাছে গিয়ে দেখেছি জিজ্ঞেস করেছি কারণ অনেকে এরকম আছে তেলাওত এরকম করি পাঁচটা সাতটা বাসায় যেতে হবে তেলাওত করতে ওইখানে ওইখানে ওইখানে তেলাও সবাই কদম করে নিবে করবোটা কি আচ্ছা শেষখানে জায়জ করার তরিকা তো তিন কুল পড়ে না সোরা এখলাস তিনবার পড়লে খতম করান হয়ে যায় আমাদের একজন এলাকার মৌলী সাহেব ছিলেন হুজুর উনি আসতেন বিকেলবেলা স্কুলের মৌলী মাস্টার আসতেন আসার পরে বলতেন যে কতটা তেলাওত হলে কেউ বলছে দুই পারা কেউ বলছে তিন পারা কেউ বলছে চার পারা কেউ বলছে পাঁচ পারা বেশি হয়নি তাহলে কারোই খতম হয়নি এক কাজ করেন আপনারা সবাই মিলে আপনারা এই করেন তিনবার করে কুল আল্লাহ পড়ে নেন সুরা এখলাস সুরা সলুজুল কোরআন এটা সই আদিস আছে যে সুরা এখলাস কুল আল্লাহ হচ্ছে কোরআনে তিন ভাগের এক ভাগ পাঁচ পারা ভাগে ছিল পাঁচ পারা না প্রত্যেকে এক খতম যেন দিতেন হ্যাঁ আপনার কোরআন খতম হয়ে গেছে হয়ে গেছে কথা এখন দেন বকশিস দেন নজর নিয়ে আস চলছে টাকা পড়া শুরু হইল সুহান আমি ওদেরকে জিজ্ঞাসা করছি সুরা এখলাস কোরআনের অন থার্ড তিন ভাগের এক ভাগ যদি তাই হয় সব দিক থেকে তাহলে কেউ যদি নামাজের মধ্যে সুরা ফাতে না পড়ে সুরা এখলাস পড়ে যে আমি আল্লাহ আকবর সানা আর তারপরে করবো আল্লাহ আল্লাহ আল্লাহ আকবর নামাজ হবে ইমাম সাহেব পড়বে কোরআনে করিমের তিন ভাগের এক ভাগ হচ্ছে কি হ্যাঁ সুরা এখলাস আমি প্রথম সুরা ফাতেহা থেকে দশ পারা পড়ে দিলাম আপনি শুধু সুরা ফাতেহা পড়ার কথা বলছেন দশ পারা পড়ে দিলাম দশ পারা পড়ে দিলাম কেন আমার নামাজ হবে না আমি সুরে ফাতে পড়লাম না তার থেকে অনেক বেশি পড়লাম ঠিক কিনা চলবে চলবে না তাহলে সোলসুল কোরআন সব দিক থেকে নাই সবের দিক থেকে হইতে পারে হ্যাঁ অর্থের দিক থেকে হইতে পারে বিষয়বস্তু টপিক্স এর দিক থেকে হইতে পারে কোরআন করিমে এর একটা মেন বিষয়বস্তু হচ্ছে মৌলিক বিষয়বস্তু হচ্ছে তৌহিদ আল্লাহর একত্র এই তৌহিদের কথা সুরা এখলাস আছে এগুলো দিক দিয়ে হইতে পারে আর যদি আল্লাহ পাকের রহমত প্রশস্ত ব্যাপক সেজন্য নেকির দিক থেকে বলে দিলাম কিন্তু বলবেন যে একটা লোক দশ পারা কোরআন পড়লো তিন দিন লাগলো তাকে আর একটা লোক এক মিনিট লাগলো না সুরা এখলাস পড়লো লাগলো সমান নেকি পেয়ে গেল এটা হইতে পারে না কখনো এটা কখনো হইতে পারে না বিষয়বস্তু থেকে আমরা দূরে চলে গেছি হ্যাঁ তাই না কোথা থেকে গেলাম চলছিল আলোচনা আমাদের তাকোয়ার হম মোরাকাবা দেখেন মোরাকাবা মোরাকাবা থেকে আমাদের দূরে গেছে মোরাকাবা মানে শরীয় মোরাকাবা হচ্ছে যে আল্লাহ পাক রাকিব আল্লাহ আপনাকে আমাকে অবলোকন করছেন রক্ষণাবেক্ষণ করছেন দেখছেন জানছেন শুনছেন খাবির স্বামী বাসির এগুলো সব সব সবসময় মগজে বসে রাখ <coughs> তো রোজাদার সব সময় আল্লাহ পাক যে দেখছেন বান্দাকে এ কথা মনে বসিয়ে রাখার ট্রেনিং করে সারাদিন কোন সময় সে শরীয়ত বাহির কোনো কাজ করবে না রোজার অবস্থায় কারণ যদি এরকম কাজ করি তো রোজা দুর্বল হয়ে যাবে না রোজা নষ্ট হয়ে যাবে ফায়াতরুকু মাতা হুয়া মন চাইছে তারপরে ছেড়ে দিচ্ছে মা কুদরাতি হালি অথচ কাজটা করতে পারবে এমন না যে করতে পারবো না করতে পারবো তারপরে করছে না কেন আল্লাহ সন্তুষ্টির জন্য কেন যে আল্লাহ পাকতে জেনে নেবেন আরে এটা কাজ করে নেবো আমি করতে পারবো নেবো তো আল্লাহ তো জেনে নেবেন আল্লাহ জেনে যিনি দিবেন তিনি তো জেনে নেবেন তো তো পাবো না তুই জন্য সারাদিন না আগে আবার থাকবো অমিনহা আর তারপর আরেকটি তৃতীয় দিক হচ্ছে আন্না মাজারিয়া শেতান রোজা করে কি মানুষের শরীরে যে শিরা উপসেরা এই যে শিরা উপসেরা এগুলো আছে না কোনটা মোটা আছে কোনোটা চিকন আছে রক্ত চলাচল করে এগুলো দিয়ে তাই না তো রক্তের রাস্তাগুলিকে কি করে রোজা রাখার কারণে খিদার কারণে সেই রাস্তাগুলি সংকীর্ণ হয়ে যায় রক্তের যে চলার পাওয়ার কমে উঠে কমে যায় যখন কেন কমে যায় কারণ শরীরে পানি পায়নি সারাদিন খানা পায়নি যার ফলে হয়েছে কি রাস্তাগুলো সংকীর্ণ সংকুচিত হয়ে গেছে জড়ো সড়ো হয়ে গেছে এক কথা খুব সহজ ভাষা বলছি রগ রেশাগুলি রগগুলি সেরা উপসেরাগুলি জড়ো সড়ো হয়ে যাচ্ছে আর এই এই রাস্তাগুলি দিয়ে কিন্তু রক্তের সাথে চলাফেরা করে কে শয়তান শয়তান রাস্তা সংকীর্ণ হয়ে গেছে গেটে দুটো পাল্লা আছে অনেক মসজিদে দেখবেন একটা পাল্লা খুলে রাখে আর মানুষ ভিড় করে বেরোতে আধা ঘন্টা লেগে যাচ্ছে ভিড়ই কমে না ওর মধ্যে একজন বুদ্ধিমান মানুষ তখন এসে করে পটকার আর একটা পাল্লা খুলে দিল খুলে পাঁচ মিনিটের মধ্যে যে আরো বিশ মিনিট আধা ঘন্টা লাগতো লোকজন পাঁচ মিনিট মধ্যে সব লোক বরবর করে বেরিয়ে চলে গেল ঠিক না তো দরজা যদি প্রশস্ত থাকে রাস্তা প্রশস্ত থাকে তাহলে সহজে ঢুকা যায় আর রাস্তা যদি সংকীর্ণ থাকে তাহলে সহজে ঢুকা যায় না এই জন্য জ্ঞানী মানুষরা শিখ এরিয়াতে জুমার দিন আসতে চায় না আমি তো বলি যে শিখ এলাকাতে যদি আমাদের ডিউটি না থাকে জুমার দিনে এইদিকে পা দিতেই চায় না এত ভিড় থাকে রাস্তায় ঠিক না আর ভিড়ের সাথে আরো বড় মুসিবত হচ্ছে যে হারাম ধোঁয়া সিগারেট খাবি না সিগারেট খাবি না খাওয়াবো তোকে হ্যাঁ, দিব ধোঁয়া বুঝতে পেরেছেন এই হচ্ছে যারা হারাম খাওয়া লোক নোংরা খবিজ জিনিস খায় তাদের চরিত্র ওই এই ভিড়ের মধ্যে সিগারেট টানছে ঠুক ছাড় ছাড় এদিকে পিছন থেকে আসছে আর বাপরে মা বুঝতে পেরেছেন কার শখ হয়েছে কারো সিগারেটের ধোঁয়া খাওয়ার জন্য আসবে এটা ভালো মানুষের কখনো এই শখ হবে না সিগারেট ধোঁয়া খাওয়ার জন্য সিকো এরিয়াতে জুমার দিন আসবে এল্লা দিনের স্বার্থে হ্যাঁ দিনের স্বার্থে পেশা পায়খানার গন্ধ নিতে হবে দিনের স্বার্থে যে কোনো কষ্ট সাদরে গ্রহণ করতে হবে জানো ফলে আস্থা কিন্তু দুনিয়ার করো যে না বাজার শরীরে করো বাজার অন্য দিনে করবো বাজার খরচ করো প্রয়োজন নেই মরে যাবো না একবারে শুক্রবার না গেলে শিখো মার্কেটে তো শয়তানের রাস্তা তং হয়ে যায় সংকীর্ণ হয়ে যায় যখন মানুষ খিদাই থাকে শয়তানের রাস্তা হচ্ছে দম রক্ত চলাচলের রাস্তাগুলি শিরা অপসরগুলি ফাবিসি আমি কেন ফাবিসি আমি ইয়াদ অফন অফুজ তো রোজার কারণে তাহলে শয়তানের প্রবেশ দুর্বল হয়ে যায় প্রবেশ পথ সংকীর্ণ হয়ে যাওয়ার কারণে ও তাকিল্লমিনুল মাসি যার ফলে মানুষের গুণা কমে যায় মানুষের গুণা কমে যায় এটাও ব্যাখ্যা হতে পারে শয়তানকে শিকলাবদ্ধ করে তার বেঁধে দেওয়ার শয়তানকে হয় আসলেই বেঁধে দেওয়া হয়েছে যেমন নবী করিম ইসলাম হাদিসে বলেছেন বাহ্যিক অর্থ নিতে পারি আর কেউ কেউ বলেছেন না তার আভ্যন্তরীণ অর্থ হ্যাঁ কি জাহিরি অর্থ নয় মানে যেটা বাহ্যিক অর্থ বেরোয় শয়তান শিকলাবদ্ধ মানে অমুককে বেঁধে দেওয়া হয়েছে অমুকের হাত পা বেঁধে দেওয়া হয়েছে আসলই বেঁধে দেওয়া হয়েছে আসামি আর হাত বাঁধা পা বাঁধা এটা হলো আসল বেঁধে দেওয়া আর আমরা অনেকে বলি যে ভাই হক কথা বলতে পারি না আমাদের হাত পা বেঁধে দেওয়া হয়েছে হাত পা বাঁধা আছে আমাদের মুখে তালা লাগিয়ে দেওয়া হয়েছে এই খবরদার রাজনৈতিক আলোচনা করবে না খবরদার তোমরা আমাদের সম্পর্কে কোনো কথা বলবে না নাহলে অসুবিধা আছে খবরদার জিহাদ বলবে না হাত পা বেঁধে দেওয়া হয়েছে হাত পা আসলে বাঁধা আছে কি হাত পা তো খোলা আছে তাহলে এই অর্থেও আমরা ব্যবহার করে থাকি তো হতে পারে যে শয়তান যে চান্সগুলি নিয়ে থাকে আদম সন্তানকে গুমরাহ করার জন্য রমজান ছাড়া অন্য মাসে এই রাস্তা এই মাসে ওই রাস্তাগুলি পায় না সুযোগ পায় না ঢুকতে পারে না পারে না ঢুকতে তা শয়তান যারা বলছে যেমন আমরা বলি যে ভাই আমাদের হাত পা বেঁধে দেওয়া হয়েছে মুখ বন্ধ করে দেওয়া হয়েছে কি করবো এই বিষয়ে কথা বলতে পারছি না তো ঠিক তেমনই শয়তানকে এইভাবে বেঁধে দেওয়া হয়েছে আল্লাহ আলম তবে ওটাও অস্বীকার করি না কারণ নবী সাল্লা সাল্লাম বলেননি যে বাহ্যিক অর্থ না আভ্যন্তরীণ অর্থ অমিনহা আর তার একটি তারপর আর একটি দিক হচ্ছে আন্না সাইম ফিল গালেবে তাক শ্রোত আত রোজা অবস্থায় যখন থাকে তো স্বাভাবিক নেকির কাজ বেশি হয় আর নেকির কাজ হচ্ছে তাকুয়ার অন্তর্ভুক্ত নেকির কাজ হচ্ছে যত নেকির কাজ করবেন সবগুলি তাকুয়া আল্লাহ ভীরুতার কারণে মানুষ নেক কাজ করে সৎ কাজ করে একজন মমিন মানুষ তাহলে রোজার অবস্থায় সাধারণত প্রত্যেক মানুষের অন্য অন্য সময়ের তুলনায় নেকির কাজ বেশি হয় বাস্তব সত্য ঠিক কিনা যতই ভালো মানুষ আপনি হন আলেম হন হাফেজ হন কারি হন শেখ হন যে কেউ হন না কেন হ্যাঁ, হ্যাঁ হাজি হন রোজার দিনে যে যেইভাবে নেক কাজগুলি হচ্ছে অন্য সময় এই এইভাবে নেক কাজ হয় না রোজার অবস্থায় মন মানসিকতা আলাদা আছে এবাদত বন্দেগীর ভালো আখলাখ চরিত্র কার সাথে লড়াই ঝগড়া করবো না চিল্লে চিৎকার করে কথা বলবো না অকথ্য ভাষা বলবো না অশীল কথা বলবো না গিউত করবো না চুলখড়ি করবো না মিথ্যা কথা বলবো না চোখটাকে হারামের দিকে নিয়ে যাব না মনটাকে খারাপের দিকে নিয়ে যাব না অত দুনিয়া দুনিয়া করব না ডিউটি যা কাজ চললে হয় মোটামুটি এটুকু যথেষ্ট ঠিক না কোরআন তেলাওত যতটা রমজান মাসে করতে পারছেন কোন মানুষ অন্য মাসে পারবেন না তাহলে রোজার অবস্থায় স্বাভাবিক নেকির কাজ বেশি হয় আর বিপরীতটাও গোনা কম হয়ে যায় গোনা কম হয় আর এগুলি হচ্ছে তাকর অন্তর্ভুক্ত এইভাবে আল্লাহ রোজা দ্বারা কি হবে তোমরা মুত্তাকি হতে পারবে এইরকম অবস্থা তখন ত্রিশ দিন যখন এরকম হ্যাবিট হয়ে গেল ভালো একটা অভ্যাস হয়ে গেল এটাই যদি এগারো মাসে রেখে দিতে পারো তাহলে তো কাজ হয়ে গেল কাজ হয়ে গেল বলছেন তাকুয়ার আরো একটা দিক পঞ্চম নম্বর ومنها أن الغني إذا ذاق علم الجوع أوجب له ذلك مساواة الفقر المهمودمين বলছে ধনী মানুষ যারা বিত্তবান সুখী লোক যারা কমপক্ষে দিনে তিনবার খায় তিনবার তো খায় পাঁচবারও খায় আরো বেশি খাওয়া দাওয়া সবসময় সামনে রাখা আছে আরে পেটে খিদা নাই তার একটা কাজু ওঠায় কিশমিশ একটি এই আর একটি এই হ্যাঁ, বুঝতে পেরেছেন সামনে রাখা আছে তখন এমনিতে একটু উঠিয়ে মুখে দিলাম একটু উঠে মুখে দিলাম করে না করে না যেই লোক দিনে সতেরো বার করে খেয়ে অভ্যাস সারাদিন খেতে পারছে না এখন বুঝতে পারে এই রোজার দিনে যে খিদার জ্বালা কি জ্বালা খিদার কষ্ট কি কষ্ট হাইরে গরিবের কষ্ট রে হাইরে এতিমের কষ্ট রে হাইরে বিধবার কষ্ট রে হাইরে অসহায় দুর্বলদের কষ্ট রে হাইরে আফ্রিকান মুসলিম ভাই বোনদের কষ্ট রে হাইরে বাংলাদেশের গ্রামাঞ্চলের গরিব ভাই বোনদের আমাদের গ্রামে কত গরিব মানুষরা আছে দিন মজুর করে আর খায় ওই রাত্রে টাকা নিয়ে আসবে রাত্রে হাট থেকে হাটের চাল ঘাটের পানি বলে যে আর না করলে খেতে পাবে না সুহান আল্লাহ আমরা ছোটকালে আমাদের গ্রামে যে আমরা নাস্তা করেছি আবার দুপুরে খাচ্ছি তারপরে আবার রাতেও খাবার রেডি ধরেন তো শুনতাম যে ওই যে চাচাদের বাড়ি আত্মীয়দের মধ্যে গ্রামের মধ্যে গ্রামে তো সবাই আত্মীয় না হলেও কেউ চাচা ভাতি যে একটা সম্পর্ক আছেই অমুকের বাড়িতে ওই সকালে আমাদের এলাকা বলে পাইট খাটা বুঝেন কিনা জন্মজুরকে পাইট বলে তো সকালে গিয়েছে আর ওর এক কটা মেয়ে আছে ছোট ছেলে আছে বড় কেউ নাই কিছু খেয়ে যায়নি বাসে পন্তা ভাত অল্প ছিল দুটো মুখে দিয়ে গেছে ওই যে মজুর করতে সন্ধ্যাবেলা আসবে এসে টাকাটা নিয়ে হাটে যাবে হাট থেকে চাল কিনে এসে চড়াবে এসে পর রাত নয়টা দশটা ভাত হবে আহ ওই ভাত খেয়ে নিয়ে যদি অল্প কোনো দিন বেঁচে যায় তাহলে পন্তা খেয়ে যেতে পারবে মজুরে আর না হলে খালি পেটে বাসি পেটে মজুর করতে যাবে সুভান আল্লাহ এগুলো কোনো কাল্পনিক কথা ওই নবী সালামের জামানোর কথা বলছি না এগুলো একশো দেড়শো বছর দুশো বছর আগের কথা বলছি না এগুলো আপনার এই আজকে থেকে পঁচিশ তিরিশ বছর আগের কথা বলছি আপনারা জানেন যে বাংলাদেশে একাত্তরের পরে চুয়াত্তর ছিয়াত্তর এই সময়গুলি না হ্যাঁ সময়গুলো জানা আছে না বয়স্ক লোকদের জানা আছে অনেকে সুহান আল্লাহ খিদাতে অনেকে মারা গেছে কিন্তু অনাহারে অনেকে মারা গেছে আল্লাহ পাক কত নিয়ামত দিয়েছেন তো আজকেও পৃথিবীতে পৃথিবীতে কেন আপনার গ্রামে আপনার এলাকাতেও আছে দেশেও আছে দেশও আছে এইরকম অভাবে আছে আমার মতো লোক আপনার মতো লোক যারা এত খাওয়া দাওয়ায় আছে তারা কি করে বুঝবে গরিবের কষ্ট এই রমজানে বুঝবে রমজানে যখন গরিবের কষ্টটা বুঝবেন তখন মন বলবে যে হাই রে মন এত টাকা পয়সা রেখে কি হবে গ্রামে অনেক এতিম বিধবা গরিবরা আছে টাকা পড়া চল ড্রাপ করি ভাইকে বলি আব্বাকে বলি শেষের মশাইকে বলি যাও দশ হাজার বিশ হাজার টাকা গ্রামের গরিবদের কমক কমক জানি ওদের বাড়ি একবার অনাহার থাকে গরিবের সাহারি পাচ্ছে কিনা ইফতারি পাচ্ছে কিনা দাও তাদেরকে টাকা দাও করবেন না করবেন না অবশ্যই করবেন এই অনুভূতি যখন হবে যে কত কষ্ট আমি পাচ্ছি আমি এই একটা মাস কষ্ট পাচ্ছি আর ওরা তো সারা বছর রোজার মতো রোজার চেয়ে বেশি কষ্ট পাচ্ছে আর আমাদের রোজা কোথায় পেট ভরে এত বেশি খাচ্ছেন যে তারপর নড়তে পারছেন না ফজরটা কেমন করে পড়বো সাহারিতে আবার ইফতারিতে এত বেশি খেয়ে নিলেন যে আল্লাহ রে আল্লাহ মাগরেবটা পড়বো কি করে মাগরেবটা তো পড়লাম না হয়তো লম্বা হয়ে পড় আর পড়ে গেলে আর তারা জন্য আর এ জন্য উঠতে পারছে না এই খাওয়ার খেয়ে রোজা রাখছেন একটু ধুম হয়ে পড়ে আসেন হ্যাঁ এইভাবে হ্যাঁ, রোজা রাখছেন আর বেচারাদের কি অবস্থা সুহান আল্লাহ সুহান আল্লাহ কত কষ্ট করছে আমাদের মমিন ভাই বোনেরা কি কষ্ট চলছে বর্মায় মুসলমানদের এত জুল অত্যাচার জালেম কাফেরদের আর তারপরে ঘরে নেই খাবার পড়ে আছে ওই শরণার্থী শিবিরে আর কোথায় যে পড়ে আছে মাঠে ঘাটে আল্লাহ আকবর কোথায় যে লুকিয়ে আছে আল্লাহ পাক জান কত যে কষ্ট করছে সুহান আল্লাহ তো তাদের উপকার করার কোনো উপায় আছে কিনা এগুলো চিন্তা করবো না করবো না অবশ্যই এই অনুভূতিটা জাগবে যে আমাদের উপকার করতে হবে আমাদের পাশে দাঁড়াইতে হবে গরিবের পাশে দাঁড়াইতে হবে গরিবের সাহায্য সহযোগিতা করতে হবে এই চিন্তাটা ধরবে জি <coughs> তো ধনী মানুষ বলছে এরা জাক আলামাল যুগ যখন খিদার কষ্ট পাবে খিদার কষ্ট যখন চাকবে পাবে তখন তাকে যারা ফকির অসহায় যারা সর্বহারা তাদের পাশে দাঁড়াতে বাধ্য করবে যে না গরিবের পাশে দাঁড়াইতে হবে গরিবের সাহায্য করতে হবে গরিবকে দেখতে হবে গ্রামে কটা গরিব আছে লিস্ট করতে হবে ওদের খোঁজ নিতে হবে হ্যাঁ আমাদের সারা বছর ঈদ চলতে সারা বছর ঈদ চলতে আছে কাপড়ের অভাব আছে ছেলে মেয়েদের যখন চাইছে আরে চাই না নিজে থেকে কিনে আপনার বিবি কিনে নিয়ে চলে আসছে নিজে থেকে আপনার ছেলেরা কিনে নিয়ে চলে আসছে তাই না অভাব না ওদের হাতে পয়সা আর বছরে দুটো ঈদ উল ফিতর ঈদ উল আজহা তাতে একটা নতুন কাপড় দেখতে পায় না ছেঁড়া ফাটা কাপড় খালি গায়ে কাপড় ধার করে নিয়ে যায় করা হয়তো তাদের খোঁজ খবর নিতে হবে না অবশ্যই খোঁজ খবর নিতে হবে তো এই অনুভূতি গুলি তৈরি হয় কিসের মাধ্যমে সেয়াম রোজার মাধ্যমে আর এটা হচ্ছে তাকুয়া এটা হচ্ছে তাকুয়া গোনা থেকে বাঁচবো জবাবদেহি থেকে বাঁচবো কালকে আমাকে আল্লাহ জিজ্ঞেস করবেন তোর গ্রামের লোক না খেয়েছিল আর তুই কতবার খেয়েছিস বল দেখি তোর বাড়ি থেকে খাবার ফেলা হয়েছে নষ্ট হয়েছে ফেলে দিয়েছিস পচা সরা গন্ধিয়ে গেছে ফেলে দিয়েছিস আর পাশের লোক খেতে পাইনি গ্রামের লোক খেতে পায়নি এলাকার লোক খেতে পায়নি খোঁজ খবর নিতে হবে না তোর দায়িত্ব ছিল না জবাব দে বান্দাতে জবাব দিতে হবে প্রত্যেকে জবাব দিতে হবে আমাদের এটা হচ্ছে তাকুয়া যে অনুভূতি সৃষ্টি হওয়া গরিবের দরুদ গরিবের ব্যথা গরিবের পাশে দাঁড়ানো সমবেদনা যেটাকে বলা সমবেদনা ওয়ালাম্মাজা কান্ন সিয়াম আল্লাহ পাক যে ফরজ করেছেন সিয়াম তো মানুষ ভাবতে পারে যে রোজা যে কতদিন আল্লাহ বলছেন আইয়ামা মাদুদ আখবর আন্ন আইয়ামা মাদুদ মাত্র হাতে গোনা কয়েকদিন আই কালিলা তুলফি গায়াতে সহল অল্প কয়েকদিন খুব সহজ শেষ হয়ে যাবে দেখেন শেষ এক তৃতীয় অংশ বা তারও বেশি শেষ উনত্রিশ হলে দশ শেষ মানে এক তৃতীয় বেশি শেষ করে ফেলেছে তাই না শেষ দশটা আজকে শেষ কখন যে বিশ্বাস শেষে রে সবই শেষ সুধান আর রমজান জিন্দিগিতে আসবে কিনা আল্লাহ পাক ভালো জানে আল্লাহ জানে বহু রমজান আমাদের দাম কানে সুস্থ অবস্থা তারপর আল্লাহাক বলেছেন যে রোজা রাখতে যদি কষ্ট হয় যেমন অসুস্থ ব্যক্তির আর সফরে থাকা ব্যক্তির তাহলে অন্য সময় রাখে আল্লাহাক ছাড়ও দিয়েছেন যেখানে মুশকিল সেখানে আল্লাহাক আসান করেছেন আর রোজা বছর চলে গেল মোসাফির একেবারে রাখলে না পরেও রাখলে না অসুস্থ ছেলে সুস্থ হলে তারপরও রাখলে না তাহলে তুমি অনেক নেকির ব্যালেন্স থেকে মাহরুম থাকলে তুমি আর তারপরে তোমার তাকে অর্জন হইল না যে অন্য লোকেরা তাকে অর্জন করলো আর তুমি তো সফরে থেকে রোজাগুলিকে ছেড়ে দিয়েছ অসুস্থ থেকে ছেড়েছ আর তোমার তো তাকুয়াও হাসিল হলো না এই যে যাতে করে ঘাটতিটা পূরণ হয়ে যায় তাকুয়া হাসিল করার সেই জন্য মোসাফিরকে আর অসুস্থ ব্যক্তিকে বলা হয়েছে সুস্থ হইলে বা সফর থেকে ফিরলে এই এগারো মাসের মধ্যে রোজাগুলি কাজা করে না যাতে করে তোমাদেরও তাকুয়া অর্জন হয়ে যায় আর তোমাদেরও যাতে করে নেকির ব্যালেন্সটা বাড়িয়ে ঘাটতিটা পূরণ হয় <clears throat> প্রত্যেক মমিনের জন্য যেহেতু রোজার উপকারিতা আবশ্যক আমার এই জন্য মুসাফির আর অসুস্থ ব্যক্তিকে বলছেন যে অন্য দিনগুলিতে যখন সুস্থ হয়ে সফর থেকে ফিরে আসবে তখন রোজাগুলি করে নেবে যখন ব্যাধি দূর হয়ে যাবে ওয়ান কাজা অথবা সফর দূর হয়ে যাবে রাহা এখন আরাম হয়ে গেছে অসুবিধা নেই এখন রোজা রাখলে কোনো কষ্ট নেই লেখক বলছেন এই গণনা পূরণ করে অন্য দিনগুলোতে আল্লাহ বলছেন গণনা পূরণ করে নেবে তাহলে কারো যদি পাঁচটি রোজা ছুটে তো পাঁচটি পুরা করলেই হবে গণনা তাই না ঘন্টা ঘন্টা হিসাব করতে আল্লাহ বলেননি বলেছেন গণনা যদি এই ইদ্দাতুন শব্দ না থাকতো তাহলে কেউ ভাবতে পারে যে আরে ভাই আমাদের যে রোজাটা ফরজ ছিল রমজান মাসে সেটা ছিল ষোলো ঘন্টার এটা মোটামুটি সৌদি আরবের কথা বলছে না হলে আপনার আমেরিকা কানাডাতে অনেকে আঠারো ঘন্টা রোজা আছে <coughs> অনেকের আরো বেশি বিশ ঘন্টা বাইশ ঘন্টা বলেছে কয়েক দেশ থেকে আমাকে হ্যাঁ সুইডেনে তেইশ ঘন্টা রোজা বলছে এবছর তো আচ্ছা আর শীতকালে গিয়ে দেখা যাবে যে আট ঘন্টা রোজা নয় ঘন্টা রোজা হয়ে গেছে তাই না তো কারো এরকম সংশয় হইতে পারে যে এদিকে ষোলো ঘন্টার এখানে আট ঘন্টা তাহলে তো এক রোজার বিনিময়ে দুটো রোজা রাখতে হয় বা আমাকে ষোলো ঘন্টা না খেয়ে থাকতে হয় হ্যাঁ পৌষ মাসে মাঘ মাসে হইলে ষোলো ঘন্টা না খেয়ে থাকতে হইলে না রোজা হবে বলছেন না সংখ্যা পুরা করে দাও বাস তুমি নাই আমি নৌকার গণনা পূরণ করে দাও গণনায় পাঁচটা ছুটেছে পাঁচটা পুরো দশটা ছুটেছে দশটা পুরো করে দাও وعلى الذين يطيقونه ففدية وعلى الذين يطيقونه فدية طعام مسكين এই আয়াত সম্পর্কে আয়াতগুলো তফসিল গত সপ্তাহে করেছি বলছেন যে এটা হচ্ছে যে যারা রোজা রাখতে পারবে তারপরেও প্রথম যুগে স্বাধীনতা ছিল সচ্ছল রোজা না রেখে যদি মনে করো মিসকিনকে দিয়ে দিবে পারো এই তফসিটা করছেন প্রথম হাজা যখন রোজা প্রথম প্রথম দ্বিতীয় হিসেবে ফরজ হয়েছিল তখন এই বিধানটি ছিল যে রোজা রাখতে পারো তারপরও যদি মনে করো যে আমি রোজা কষ্ট করে রাখবো না গরিবকে খাবার দিয়ে দেবো রোজার বিনিময়ে ছিল এটা লম্মা কানু গায়ের মোহতাদিন আল ইসলাম যখন রোজার অভ্যাস ছিল না হঠাৎ করে শির কুফুরি থেকে উঠে এসছে মূর্তি পূজা প্রতিমা পূজা থেকে উঠে এসছে কত পাপ থেকে উঠে এসছে একবারে হঠাৎ করে যদি চাপ হয়ে যায় তো হ্যাঁ, রশি ছিঁড়ে দিতে পারে না অপশন তোমার এটাও পড়ো এটাও পড়ো তাই না ইয়াসুম রোজা রাখো বাবু আফজল এটাই উত্তম আও ইউথ এম অথবা মিসকিনকে খাবার দিয়ে দাও দেড় কেজি করে খাদ্যদ্রব্য দিয়ে দাও এক এক রোজার বিনিময়ে হাজা কাল এই জন্য আল্লাহ বলছেন ওয়ান তাসুমু খাইরুল্লাকুম নিজে যদি রোজা রাখো এটা তোমাদের জন্য আরো বেশি ভালো সুম্মা বাদ জাল আসিয়াম হাতমান আল মুতিক তারপরে আল্লাহাক ওয়াকাট্ট ভাবে যারা সামর্থ্য রাখে রোজা ফরজ করে দেন আর রোজার খাদ্য দিয়ে মাফ হবে না যারা সামর্থ্যবান শক্তিমান রোজা রাখতে পারবে এরকম লোকের গাইরুল মতিক আর যে রোজা রাখতে পারছে না ইউস্তর সে রোজা ছেড়ে দিবে ওয়াকিন ওখার আর অন্যদিনে কাজা করে দিবে তাহলে আল্লাহ এটা পরের ফামান শাহেদ আমিন কুমুর শাহর এখন যদি কেউ রমজান মাস পেয়ে যায় ফালিয়া হোক অবশ্যই রোজা রাখবে সে সচ্ছল হোক আমির হোক রাজা হোক প্রধানমন্ত্রী হোক আর গরিব ফকির হোক হ্যাঁ সকলকে রোজা রাখতে হবে মুসলিম হলে ওকিল আর কেউ কেউ আয়াতে তফসিরে বলেছেন ওয়ালাল্লাযিন মানে এই নয় যে শক্তি রাখে যেমন গত বলেছি যারা শক্তি রাখে না যাদের কষ্ট হয় ওয়ালাল ইউতিকুনাহু মানে যাদের কষ্ট বড়ই কষ্ট হচ্ছে রোজা রাখতে সেটা কে বলছে কাশাইখুল কবির যে খুব বেশি বৃদ্ধ হ্যাঁ বার্ধক্যে উপনীত হয়েছে আশি নব্বই বছর বয়স একশো বছর বয়স হুঁস আছে হুঁস না থাকলে আবার রোজা ফরজ নেই হুঁস না থাকলে নামাজও ফরজ নেই কিন্তু হুঁস আছে ঘন ঘন খাবার লাগে না খেয়ে সারাদিন থাকা খুব মুশকিল তার এই এক ব্যক্তি আর আর একজন আছে আল আল দায়মুল মরিজ যে স্থায়ী রুগী হয়তো ত্রিশ চল্লিশ বছরই বয়স কিন্তু একবারে কন্টিনিউ এমন রুগী যে রোজা রাখতে পারেন না আর রোজা গত রোজা থেকে এগারো মাস গেল ভালো হয়নি রোগ ভালো হয়নি একে স্থায়ী রোগী বলা হয় ভালো হওয়ার চান্স নেই তাহলে এই দুই শ্রেণীর মানুষ কি করবে মিসকিন এক মিসকিনের খাবার দিয়ে মুক্ত হয়ে যাবে হাজা হচ্ছে সহি এই তাফসিরটাই সাহি আর এই তাফসিরটা হচ্ছে বলবৎ এই তাফসিরটা কেমন পর্যন্ত থাকবে আর বাকি আগের তাফসিরটা করলে ওটা রোহিত হয়ে গেছে ওই রকম রোহিত হয়ে গেছে প্রত্যেক মুসলিমের যে ব্যক্তি মকিম বাড়িতে আছে আরামের জায়গা আছে আর সুস্থ আছে সে রোজা রাখবে রোজার আয়াতগুলির মধ্যে একশো সাতাশি নম্বর আয়াত মধ্যখানে দোয়ার কথা আল্লাপাক উল্লেখ করেছেন তো দুয়ার বিষয়টাকে আজকে ছেড়ে দিয়ে একশো সাতাশি নম্বরে দেখেন আল্লাহ বলছেন অহিল্লাহম তোমাদের জন্য হালাল করা হয়েছে রোজার রাতগুলিতে রোজার রাতে আর রাফাসুলানি সাইকুম তোমাদের বিবিদের সাথে মিলন বিবিদের সাথে যৌন সম্পর্ক কায়েম করা মানে সহবাস স্ত্রী সহ জায়জ করা হয়েছে আল্লাহ পাক ক্লিয়ার বলে দিয়েছেন আর রাফাসও এলা নিসাইকুম তোমাদের বিবিদের সাথে রোজার রাতে সহবাস জায়েজ হালাল করা হয়েছে হন্না লেবাসুল্লাকুম ওরা তোমাদের পোশাক পরিচ্ছদ আর পোশাক কি করে মানুষকে সুসজ্জিত করে পোশাক মানুষকে ঢেকে রাখে তাই না আপনার শরীরকে ঢেকে আছে কিসে আপনার লেবাস পোশাকে তো ওই রকমই স্ত্রী হচ্ছে স্বামীর জন্য পোশাক আর স্বামী হচ্ছে স্ত্রীর জন্য পোশাক যেমন আপনার শরীরকে কাপড়ে আপনার পোশাক পরিচ্ছদে ঢেকে রাখে ঠিক তেমনি স্ত্রী স্বামীকে গোনা থেকে বাঁচিয়ে রাখে আর স্ত্রীকে স্বামী গোনা থেকে বাঁচিয়ে রাখে এই উদ্দেশ্যে বিবাহ সাদী এই উদ্দেশ্য হচ্ছে বিবাহ সাদী এটা হচ্ছে একটা উদ্দেশ্য বিবাহ সাদের উদ্দেশ্য হচ্ছে পুরুষ আর স্ত্রী স্বামী স্ত্রীর গোনা থেকে বেঁচে থাকা আপনি আপনার স্ত্রীকে গোনাকে গোনা থেকে বাঁচাবেন আর আপনার স্ত্রী আপনাকে গোনা থেকে বাঁচাবে আপনার মনের চাহিদা পূরণ করবে আর আপনি তার মনের চাহিদা পূরণ করবেন এই যোগ্যতা যদি কারো না থাকে তাহলে বিবাহের জীবন বৈবাহিক জীবন গড়া তার জন্য উচিত নয় কারণ হতে পারে যে তাকে গোনা থেকে রক্ষা করতে পারছে না তখন গুনার রাস্তা নিচ্ছে দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে প্রজন্মকে বাড়ানো যাতে করে মানব জাতি শেষ না হয়ে যায় বিবাহ যদি না করে তো ছেলে মেয়ে হবে না বৈধ আর ছেলে মেয়ে যদি না হয় এরকম বৈধ হালাল ছেলে মেয়ে না হয় তো মানব জাতি থাকবে না প্রজন্ম থাকবে না পঁচিশ পঞ্চাশ বছর মধ্যে পৃথিবী শূন্য হয়ে যাবে হ্যাঁ পশুর মতো জীবনযাপন যদি করে গরু ছাগল আর পশুর মতো লিপ টুগেদার করে যে পশ্চিমা সভ্যতা অধিকাংশ লোক যেমন বিবাহ সাদী না করে যার সাথে যার মন মিলল তাকে নিয়ে যতদিন ইচ্ছা হলো করে খেল সংসার তারপরে তুই কি আর মুই কে চললো হ্যাঁ? <clears throat> তো ওই রকম হলে এই রকম জেনারেশন এই রকম প্রজন্ম কোনোদিন পৃথিবীতে থাকবে না ধ্বংস হয়ে যাবে যেমন আজকাল দুনিয়াতে হরিণ খুঁজে পান না ও যেতে হবে জুয়ে যেতে হবে তাই না চিড়িয়াখানা না গেলে হরিণ দেখতে পাবেন না শেষ প্রজন্ম নাই এই জন্য এই ধরনের পশু মারা নিষেধ সরকারি তাই না হ্যাঁ ময়ূর খুঁজে পাওয়া যায় না খুঁজে পাওয়া যায় না আপনার সিংহ খুঁজে পাওয়া যায় না খুঁজে পাওয়া যায় না অমুক খুঁজে তমুক কেন ব্যাস পাশবিক জীবন যেহেতু ওদের খুঁজে পাওয়া যায় না এক যুগে ছিল খুব বেশি এখন নাই বহু মাছ খুঁজে পাওয়া যায় না আজকাল ঠিক কিনা বলেন আমরা ছোটকালে যে মাছ দেখেছি বান বন্যা কেন বর্ষা বৃষ্টির পানিতে এত মাছ এসছে এত মাছ এসছে মাছ সুভান আল্লাহ খেয়ে শেষ করতে পারেনি মাছ আর মাছ কোথায় সব মাছ বর্ষার পানি কোনো মাছ পাওয়া যায় না শেষ প্রজন্ম মানব জাতি যদি বিবাহ সাদী না করত তাহলে এই হারাম জারজ সন্তানদের প্রজন্ম টেকানো যায় না শুনে রাখা ভালো করে ধীরে ধীরে এই নসল জেনারেশন শেষ হয়ে যাবে প্রজন্ম শেষ হয়ে যাবে সে মানুষ খুঁজে পাওয়া যাবে তবে পৃথিবীতে ওই হরিণের মতো আর ময়ূরের মতো মানুষ খোঁজ কোথায় আছে যারা আছে ও তো জারজ মানুষ আছে হালাল মানুষ নেই খুঁজে পাওয়া যাবে না এরকম হয়ে যাবে আল্লাহ পৃথিবীকে আবাদ করবেন যার ফলে বিবাহ শান্তি করতে বলেছেন পশ্চিমা দেশগুলিতে আজকাল ডেকে ডেকে শিক্ষিতদেরকে ন্যাশনালিটি দিচ্ছে দেখছেন ইন্টারনেটে শিক্ষিত কত ডক্টর ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক সায়েন্টিস্ট ওকে তাল এসব কাম ইয়ার ওয়েলকাম মোস্ট ওয়েলকাম ঠিক না কেন নাই দেশে বাচ্চা নিচ্ছে না আর বাচ্চা হলো যারো সন্তানের ছড়াছড়ি দু চারটা থাকলেও যারো সন্তানে কোনো বরকত নাই সুতরাং মানুষের মতো মানুষ হচ্ছে না জি হ্যাঁ হ্যাঁ সারা মামদ ফুর্তি করব প্রেমিকাকে নিয়ে গার্লফ্রেন্ড হ্যাঁ, নিয়ে বয়ফ্রেন্ড নিয়ে তাহলে বাচ্চা কেন বাচ্চা হলে বাচ্চা বইতে হবে বাচ্চার দায়িত্ব নিতে হবে যেখানে ইচ্ছা দুইজনে গেলাম কখনো হিলে কখনো বিচে কখনো সুইমিং পুলে কখনো ওইখানে কখনো ওইখানে বেড়াইলাম তাহলে বাচ্চা কি করে কি জন্য নিব বাচ্চা নিচ্ছে না পক্ষান্তরে নবী করিম সাল্লাম মুসলিমকে বলছেন তাজাউল ওদুদ আল ওলুদ তোমরা বেশি বেশি যেই মহিলা যেই নারী বাচ্চা দিতে পারে তাকে বিবাহ করো আলুদ আলুয়াদুদ যে খুব ভালোবাসা দিতে পারে ভালোবাসা বিনিময় করতে পারে এই রকম মেয়ে দেখে বিবাহ করিও কারণ ভালোবাসা যে যত বেশি দিতে পারে তত বেশি বাচ্চাকে আদর করবে আপনার ওর বাচ্চাকে আদর করবে আপনার বাচ্চাকে আদর করবে আর সে বেশি তত বেশি স্বামীর সাথ দেবে যার ফলে প্রজন্ম বাড়বে বাচ্চাও বেশি হবে স্বামী স্ত্রীতে ভালোবাসা নেই গরু ছাগলের মতো মাঝে মধ্যে মিলন হয় ভালো বাচ্চা হবে না আর বাচ্চা হবে না আর হইলেও ভালো হবে না অশান্তির টেনশনের মধ্যে মিলন করলো টেনশনের মধ্যে অশান্তিতে ঝগড়া বিবাদের মন মুড নিয়ে হ্যাঁ গরু ছাগলের মতো আমাদের এক পরিচিত ভাই বলছে যে ভাই আমার স্ত্রীকে নিয়ে আমার ছাত্র জীবনের মাদ্রাসা পড়া পরিচিত মানুষ সুহান আল্লাহ একদিন বলছে যে হয়তো শেখ আপনি বলবেন যে আমার বাচ্চাগুলি হইল কি করে বলছে যে আমার গরু ছাগলের হয় এইভাবে বলছে যে আমার কয়েকটা বাচ্চা হয়েছে আমি ওখানে সবসময় অভিযোগ করছি বলছি যে আমার স্ত্রী খারাপ এই খারাপ এই খারাপ আমার স্ত্রী বাড়িতে যেতে ইচ্ছা করে না বাড়িতে ঘরে যেতে ইচ্ছা করে না তো হয়তো জিজ্ঞেস করবেন সাহেব যে বাচ্চাগুলি হইল কি করে বলবেন যে গরু ছাগলের হয় না সাহেব ওই রকমই আজকে থেকে বিশ বছর আগে ওই ভাই আমাকে বলেছে কথা যেমন গরু ছাগলের হয় আর কুকুর শ্রীগালের হয় হ্যাঁ বিড়ালের হয় একবার একটু কিছু হইলো হয়ে গেল পাঁচটা সাতটা কুকুরের বাচ্চা জন্ম বসে আছে বিড়াল জন্ম বসে ওই রকম বুঝতে পেরেছেন শান্তি নেই নবী করিম সাল্লা বলছেন তাজাউজুল ওয়াদুদ যে বেশি ভালোবাসা বিনিময় করতে পারে এইরকম মেয়ে দেখে বিবাহ করো আল ওলুদ আর যে বেশি ওয়ালাদা থেকে বাচ্চা দিতে পারে বেশি বাচ্চা দিতে পারে কেমন করে বুঝবেন পশ্চিমাদের মতো করবেন যে তাহলে তো যাকে বিবাহ করবো ওখানে একটু ঘোরাফেরা করতে হয় সিনেমা হলে যেতে হয় তাহলে সমুদ্র বিচে কক্সবাজার যেতে হয় সিঙ্গাপুর যেতে হয় না হয় আর কোথাও ঘুরতে হয় বোম্বাই যেতে হয় ঘোরাফেরা করে এসে তারপর দেখলাম যে না আমি এটা ভালোই তো প্রেম বিনিময় করতে পারি তারপর বিয়ে করবেন নাকি পশ্চিমা সভ্যতা কিন্তু এটা আজকাল এই পশ্চিমা সভ্যতায় বিশ্বাসী অনেক মুসলিমরা কলেজ ইউনিভার্সিটি পড়ে কলেজ লাইফ থেকে চয়েস করে কাকে বিয়ে করবো আরে এই মেয়েটা ভালোবাসা দিতে পারে প্রেম করতে পারে দেখেছি একে তারপরে এটা পশ্চিমা সভ্যতা পশুর চরিত্র এটা আর নবী করিম সাল্লাহ আলি সাল্লাম যে পরীক্ষা করতে পারছেন সেটা তার মা খালাকে দেখি ওর মা খালা কেমন ওর মা ওর বাবার সাথে কেমন ব্যবহার করে ওর খালা ওর খালুকে কেমন ভালোবাসে ওর ফুফুকে দেখতে হবে হ্যাঁ ওর চাচারাকে দেখতে হবে হ্যাঁ এইভাবে বাপের দিক থেকে ওর ফুফুরাকে দেখলে বোঝা যাবে যে মেয়ের ফুফু যখন এইরকম স্বামীকে খুব সন্তুষ্ট রাখে এই মেয়ে ভালো হবে আর মায়ের দিক থেকে ওর মা খালাকে দেখতে হবে ওর মা খালাকে দেখলে বোঝা যাবে হ্যাঁ ওর বাপকে দেখতে হবে ওর বাপ খুব ভালোবাসে ওর মাকে তাহলে এই মেয়েকে বিয়ে করবো বাচ্চা হ্যাঁ আমি যে মেয়েদের বিয়ে করতে চাইছি ওরা সাত আট ভাই বোন হ্যাঁ ওই ওর বাবার এতগুলি ছেলে মেয়ে আছে ওর ওর খালার এত ছেলে মেয়ে আছে ওর ফুফুর এত ছেলে মেয়ে আছে ওর চাচার এত ছেলে মেয়ে আছে হ্যাঁ ওর দাদার এতগুলি ওর বাপ চাচার এত ভাই এত বোন হ্যাঁ তাহলে এই বংশ হ্যাঁ ঝাড়ওয়ালা বংশ আমার দেশে বলে অঞ্চলে ঝাড় আছে মানে বুঝতে যে বাঁশের ঝাড় একটা বাঁশ লাগলে আর বাঁশের ঝাড় অনেক হয়ে গেল তো ঝাড়ওয়ালা অনেক মানে বাচ্চাওয়ালা তো বংশে বাচ্চা আর আজকালকার এক শ্রেণীর লোকেরা দেখে যে ছোট পরিবার সুখী পরিবার শয়তানরা শিখেছে শয়তানদের হাতে প্রচার মাধ্যম ইবলিশ শয়তান আর মানুষ শয়তানের হাতে প্রচার মাধ্যম বলি ছোট সংসার সুখী সংসার ছোট পরিবার সুখী পরিবার হ্যাঁ ছেলে হোক আর মেয়ে হোক দুটোর বেশি নেবেন না এক যুগে এখন ছেলে হোক আর মেয়ে হোক একটা নেবেন আর আল্লাহর গজবে একটা মরে গেলে হাই হাই হাই হাই আমাদের আমাদের আমি একটি মাদ্রাসা শিক্ষকতা করতাম তো খালি বড় ধনী অনেক বড় আম বাগানের মালিক আর অনেক জমি জায়গার মালিক ভাই একশত বিঘার বেশি জমিতা একটা ছেলে একটা মেয়ে হয়েছে কেটে দিয়েছে খাসি হয়ে গেছে খাসি হ্যাঁ, বুঝেন তো খাসি হয়ে গেছে ও আর ইয়ে থাকবে না তো তারপরে আল্লাহর হেকমত পাশেই মহানন্দা নদী ওই নদীতে সাঁতার কাটতে গিয়ে ছেলেটাই মরে গেছে ছেলেটা ডুবে মরেছে আর এদিকেও তো স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে খালাস এখন বাঁচে একটা মেয়ে সব ধন সম্পদ ওই মেয়ে আর জামাই নিয়ে গেছে কিছুই নেই বাড়িতে হাই হাই হাই মেয়েকে বিদায় করে দিয়ে বাড়ি খালি পড়ে আছে বুড়াবুড়ি তো আল্লাহ পাক রব্বুল আলমিন আসলে বরকত রেখেছেন মানুষের সংখ্যা হিসাবে সৎ মানুষ হইতে হবে শর্ত হচ্ছে নেক মানুষ হইতে হবে যেই বাড়িতে পরিবারের সদস্য বেশি বরকত বেশি আছে যদি তারা দিনদার হয় ভালো করে শুনে রাখেন দুনিয়ার একটা উদাহরণ যদি দেন আপনারা পাঁচটা ভাই পাঁচটা ভাইয়ের মধ্যে দুটো ভাই তিনটে ভাই যদি খারাপ হয় বাপ মাকে পয়সা নাও দেয় আপনার একজন দুইজন দিলেই তো কাজ চলে ঠিক কিনা দুইজন দিচ্ছেন সহযোগিতা হচ্ছে না হচ্ছে না আর আপনার বাপ যদি বলতে একটাই নেব পেয়েছে শুধু আপনাকে অথবা একটা নিয়েছে মানে ওতে আপনি আউট হয়ে গেছেন খালাস একটা যখন নিয়েছে আপনি বড় না ও বড় ভাইটা এসছে দুনিয়া তার বাকিগুলো আউট করে দিয়েছে নেইনি তো একটা আপনার উপর সমস্ত বোঝা চেপেছে বাপের বোঝা মায়ের বোঝা খাবার বোঝা চিকিৎসার বোঝা বাড়ি তৈরি করে দিতে হবে তারপরে বাপের অপারেশন মায়ের অপারেশন স্ত্রী ছেলে সব বোঝা আপনার উপর চেপে আছে ঠিক কিনা তো প্র্যাকটিক্যালও তো দেখছি যে যাদের বাড়িতে ছেলে বেশি আছে তাদের বাড়িতে বরকত বেশি আছে আরে আমরা যদি একটু অল্প অল্প অল্প করে দিই তাতে অনেক হয়ে যায় উদাহরণস্বরূপ কারণ আমরা কয়েক ভাই আর আপনার যদি দুই ভাই এক ভাই দুই ভাই একটা ভাই বেকার অথবা দেবে না পড়ে গেল সব বোঝা আপনার উপর তাহলে বরকতটা কোথায় আছে বরকত তো বেশি বড় পরিবারে বরকত আছে বেশি বড় পরিবারই বরকত আছে আল্লাহ পাকরাবুল আলমিন লেবাস বলেছেন গোনা থেকে বাঁচার ক্ষেত্রে আর এক অপরের ইজ্জত থাকার ক্ষেত্রেও এটাও মনে রাখবেন এই বিষয়টা জরুরি আপনার স্ত্রীর মধ্যে ত্রুটি আছে আর বন্ধু মহলে বলে বাড়াবেন আমার স্ত্রীর মধ্যে এই দোষ আছে এই দোষ আছে এই দোষ না কখনো না আপনার স্ত্রী ও মহিলা মহলে বলে বাড়াবে যে আমার স্বামী সবই ভালো এটা খারাপ সব অনেক কিছুই ভালো কিন্তু এই দোষগুলি আছে হ্যাঁ কথা একটু বেশি বলে ঘুমাই তো নাক ডাকে আপনি দোষ পয়েন করলেন না আর সব গ্রামের সব মহিলা জানলো যে অমুক মিজান নাক ডাকে রাতের অন্ধকারে নাক ডাকেন আর এটা কে ফাঁস করলো আপনার স্ত্রী গিয়ে লেবাস হইল আপনার শরীর ঢাকলো না তো ইজ্জত ঢাকলো না তো ইজ্জত ঢাকতে হবে কন্যা লেবাস অন্তম লেবাস ওই রকম আপনার হইতে পারে আপনার স্ত্রীর দোষ এইরকম আপনার ঢাকতে হবে ইজ্জত ঢাকতে হবে এমনকি রাখার মতো না হইলেও উত্তম তরিকা হচ্ছে তার আইবগুলো দোষগুলো ঢাকা থাকবি নেই করে দেন না ভাই আমার সাথে চলেনি এই না এই জানা ওর মধ্যে এই দোষ ছিল ওই দোষ ছিল তাহলে তোর বিয়ে হবে না কোথাও না আইবগুলোকে ঢেকে রাখেন কোন মুসলিমে ঢেকে রাখেন আল্লাহ আপনার মানিজ্য ঢেকে রাখবেন ওইরকম আপনার ক্ষেত্রে ওই স্ত্রী বলে বড়া উচিত হবে না না ওর ভাত খাইনি ওর থাকেনি তার মানে সব ওর তিলকে তাল করে বয়ান করে না ওটা লুকিয়ে রাখেন আলেম আল্লাহ আন্নাকুম আল্লাহ পাক জানছেন যে তোমরা মনে মনে তোমরা খেয়ানত করতে পারো ভিতরে ভিতরে খেয়ানত করতে পারো তোমাদের দ্বারা এইরকম খেয়ানত হইতে পারে অর্থাৎ প্রথম দিকে শরীয়তে বিধানে প্রথম দিকে ঘুম চলে আসলে ঘুম চলে আসলো আর রোজার রাতে স্ত্রী মিলন যাই ছিল না স্ত্রী মিলন করলে না কিন্তু সারা গোটাটা মাস ত্রিশ দিন থাকাও তো মুশকিল আরে যে একটু তামদ ফুর্তি করি একটু তো আলিঙ্গন করলেন একটু তো চুমন দিলেন এটা ভিতর ভিতর একটু খেয়ানত তো কোন কোন সাহাবি দ্বারা এই রকমের ভুল হয়ে গেছে যুবক মানুষ নতুন বিয়ে শাদি করেছে আর গোটা রমজান ছুঁতে পাবো না একটু কিছু করতে পাবো না হয়তো এইরকম একটু ভুল হয়ে গেছে আল্লাহ পাক ওই দিকে ইঙ্গিত করছেন যে আল্লাহ পাক জেনে নিয়েছেন কিন্তু তোমরা এরকম লুকিয়ে লোকে গোলমাল করেছো কেউ চুমা দিয়ে দিয়েছ কেউ একটু জড়িয়ে ধরেছ কেউ গায়ে হাত দিয়েছ কেউ আরো কিছু হয়তো করে ফেলেছ আলিম আল্লাহ আল্লাহ জানছেন যে আন্নাকুম কুন্তুম ভিতর ভিতর তোমরা খেয়ানত করেছো আর এটা তোমাদের জন্য বড়ই কষ্টকর হয়ে যাবে সারা জীবন ধরে কেমন পর্যন্ত যদি স্ত্রী সহবাস রমজান মাসের রাতেও হারাম আর দিনে তো রোজাতে হারাম আছে আছে তো মহা মুশকিল হয়ে যাবে তাই না মহা মুশকিল হয়ে যাবে আল্লাহ বলছেন তাই হালকা করে দিলাম চলো ফাল আনা বা বাসের না এখন তাদের সাথে তোমরা মিলন করো সহবাস করো অসুবিধা নেই এখন তোমরা রাতে রোজা রাতে সহবাস করো তার আগে প্রথম দিকে রোজা ফরজ যখন এত নিষেধ ছিল মা আল্লাহ তোমাদের জন্য যা ভাগ্যে লিখে দিয়েছেন তা তোমরা তলাশ করো সন্ধান করো মানে ছেলে মেয়ে সন্ধান করো তাহলে রোজা রমজানের রাতেও মিলন করলে ছেলে মেয়ে নিয়ত রাখতে হবে আল্লাহ বলছেন আল্লাহ ছেলে মেয়ে দিক শুধু এই না যে আমদ ফুর্তি করলাম না না না না তুমি ওষুধ খাও ওষুধ খেয়েছো আজকে তো ওষুধটা খেয়েছ আরে ওষুধ খেতে ভেবে বাচ্চা ধরে নেবে যায় হাউজবিল্লা ওকুলু আর তোমরা পানাহার করতে থাকো হাত্তা খাইতুল তোমরা পানাহার করতে থাকো কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত শুভ্র রেখা আল খাইত খাইত মানে তাগা সুতা আর আবিয়াজ মানে সাদা শুভ্র শুভ্র রেখা এখানে রেখার অর্থ শুভ্র রেখা কালো রেখা কৃষ্ণ রেখা থেকে সুস্পষ্ট না হবে কালো রেখা থেকে কৃষ্ণ রেখা থেকে সুস্পষ্ট না হবে তার মানে কি এই আয়াতকে বাহ্যিক অর্থে বুঝে নেই এক সাহাবি করেছে একটা কালো সুতা আর একটা সাদা সুতা আর কালো সুতা সাদা সুতা নিয়ে বালিশের তলে রেখে দিয়েছে আর বারবার ওইখানে রেখে দিয়েছে আর খাচ্ছে দেখছে অন্ধকার খাচ্ছে তখন তো এর লাইটের প্রদীপেরও ব্যবস্থা ছিল অনেকের বাড়িতে অন্ধকারে খাচ্ছে আর কালো আর সাদা বোঝা যায় না কালো সাদা কোনটা কালো কোনটা সাদা বোঝা যায় না আর এইভাবে খেতে আছি খেতে আছে খেতে খেতে অনেকক্ষণ হয়ে গেছে পরে চিন্তা হলো যে না আমার লেট করে দিলাম মনে হয় নবীন বলছে আপনি তো আয়াত শুনিয়েছেন এরকম কালো সুতা আর সাদা সুতা আর আমি কালো সুতা সাদা সুতা দেখতে আছি আর খেতে আছি আর দেখছি অনেক টাইম ধরে খেয়েই ফেলেছি মনে হয় হ্যাঁ সবুজ সাদেকের পরেও খেয়ে ফেলেছি নবী করিসনে হেসে ফেললেন যে তুমি কি বুঝেছো এই আয়ের থেকে এটা ওই সুতা নিয়ে বসতে হবে না কালো সুতা সাতা সাদা সুতা নিয়ে বসবে বরং এটা হচ্ছে হুয়া বেয়াদুল্লাইলে ওয়া বেয়াদুল নাহার এটা হচ্ছে রাতের কালো রেখা আর সকালের ভোরের শুভ্র রেখা সাদা রেখা অর্থাৎ শুভ সাদেক যে আড়াআড়ি ভাবে চওড়া ভাবে পূর্ব আকাশে হয় এটা হচ্ছে শুভ সাদে খাওয়া আর রাতের অন্ধকার না পূর্ব আকাশটা অন্ধকার হয়ে আছে মাঠে খোলা মাঠে যেখানে মেঘলা আকাশ নেই দেখলে এইরকম দেখতে পাবেন কালো হয়ে যদি থাকে তাহলে এখনো রাত আছে আর যদি দেখা যায় যে না আড়াআড়ি ভাবে বেড়া এইভাবে চওড়া ভাবে ফর্সা হয়ে উঠে আসছে তার মানে সূর্য আসছে হ্যাঁ সেই জন্য এখন শুভেচ্ছা হয়ে গেছে আজান হোক আর না হোক আজান টাইমে নাও হইতে পারে তুমি খাওয়া বন্দুকে ঘড়ি থাক আর না থাক মাঠে দেখো খোলা জায়গায় দেখো আর ওইভাবে বা অনেকে তারা তারা দেখেও বুঝতে পারে এইভাবে তোমরা পানাহার করো সাহারি অতপর তোমরা রোজা পুরা কর রাত পর্যন্ত রাত আসা পর্যন্ত যেমনই রাত ঢুকলো মাগরেব সূর্য ডুবলো ইফতার করে ফেলো ওলা তোবাসের বাসের না আর তোমরা স্ত্রীদের সাথে সহবাস করবে না মেলন করবে না বা স্ত্রীদের সংস্পর্শে যাবে না ওয়ান তুমি আকে ফোন ফিল্মাসা যখন তোমরা মসজিদে এতেকাপ অবস্থায় থাকবে তুমি এতেকাপে থাকো আর তোমার স্ত্রী এতেকাপে থাকো এতেকাপ কোথায় হইতে হবে ফিল মসজিদে সে যেন মোসাল্লাই আমাদের দেশের অনেক বোনেরা বাড়িতে মুসল্লা যেখানে নামাজ পড়ে ঘরের এক কোনাই এতে কাপ করে এতে কাপ সহি নয় কোন আদিস দ্বারা প্রমাণিত নয় কোনো আমল দ্বারা কোনো সাহাবি মহিলাই করেননি এরকম আল্লাহ কোরআনে বলেছেন মাসাজিদ মসজিদ শর্ত তালি এতে কাফের জন্য মহিলাদের যেহেতু জুমা নেই সেই জন্য জুমা মসজিদ অক্তে মসজিদ হলে চলবে পুরুষদের জন্য জুমা যেহেতু ফরজ রয়েছে আর এতে কাপ দশ দিনে তার মধ্যে জুমা পড়বে সুতরাং জামে মসজিদ হইতে হবে আর সবচেয়ে উত্তম এতে কাপ হচ্ছে তিন মসজিদ মসজিদ হারা মসজিদ নবী আর মসজিদ বাইতুল মোকাদ্দাস আর এতেকাপ অবস্থায় স্ত্রীর সাথে যৌন সম্পর্কে আলাপ চলবে না কিন্তু দুনিয়ার কথা কিছু বাড়ির খবর কেমন আছে ভালো আছে ছেলে মেয়ে ইত্যাদি চলবে অসুবিধা নেই টেলিফোনে হোক অথবা সরাসরি এসে দিয়ে জিয়ারত হোক যেমন নবী সাল্লামকে দেখতে গেছেন সাফিয়া রাজি আল্লাহ নবীর বিবি এতেকাব অবস্থায় মসজিদে তিলকা হদুদুল্লাহ এগুলি হচ্ছে আল্লাহ পাকের সীমা রেখা বা সীমানা ফালা তাকরা বুহা এগুলির কাছে যেও না এগুলি করিও না কাছে যেও না তাহলে সীমানার কাছে আইলের কাছে যেতে হবে না যদি বাঁচতে হয় যেখানে হারাম আছে হারাম থেকে একটু দূরেই থাকতে হবে হারাম থেকে দূরে থাকতে হবে আমি সে না করি না কিন্তু তার কাছাকাছি যাচ্ছেন যেখানে মহিলা ওখানে ভিড় যেখানে মহিলা ওখানে চাকরি নিলেন সব করে তাহলে আপনি জেনার কাছাকাছি যাচ্ছেন মহিলাদের থেকে বেঁচে থাকতে হবে মহিলা ফিতাতে বেঁচে না মহিলা মার্কেট থেকে বেঁচে থাকতে হবে মানব জাতির জন্য বর্ণনা করে দেন তখন যাতে করে তারা পারে থেকে থেকে যাই হোক সময় লম্বা হয়ে গেছে এখানে আলোচনা শেষ করছি আল্লাহ পাক যেন আমাদের গোনা খাতা মাফ করে দেন আর আল্লাহ পাক আমাদের কামলে তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে যেন জানাতুল দান করেন সুবহান আগামী সপ্তাহে জুমার পরে কিন্তু সম্মেলন এখানে আসিয়েন আপনারা হ্যাঁ যারা এখানে এসেছেন আগামী সপ্তাহে জুমান নামাজের পরে আপনার ইফতার ক্যাম্পে চলে যাবেন সম্মেলন আছে আমাদের বাইরের অনেক মেহমানরা আছেন সুতরাং এখানে এসে আবার খোঁজ করিয়েন না সরাসরি ইফতার ক্যাম্পে চলে যাবেন জোর পরে যারা পশ্চিমা দেশে থাকে এবং কর্মক্ষেত্রে লম্বা দাড়ি রাখতে যদি নিষেধ থাকে তাহলে কি দাড়ি ছোট রাখা যাবে আরে রাখেন তো দাড়ি লম্বা আর ছোট এতে পড়ে আছেন রাখেই না মানুষ আর রাখেন তো যে রেখেছে তারপরে আগে যে রাখেননি এটা প্রশ্ন করা উচিত হয়নি লম্বা আর ছোট কথা যে রাখেননি একবারে রাখেন আর যারা রেখেছেন তারপরে জিজ্ঞেস করেন যে লম্বা না ছোট রাখবো তখন বলবো তাকে এই প্রশ্ন কে করেছে কে করেছে এটা বলবেন কি হ্যাঁ দেখি আপনার দাড়ি কত বড় হ্যাঁ আয়ারল্যান্ডের প্রশ্ন বলেন ওর চাইতে বড় বড় গুণা থেকে ওখানে বাঁচার পড়ে যাচ্ছে সিরকের ফিতনা কুপুরের ফিতনা জেনার ফিতনাতে পশ্চিমা দেশে যে জেনার ফিতনা থেকে বেঁচে গেল মদের ফিতনা থেকে বেঁচে গেল মদের দোকানে রেস্টুরেন্টে চাকরি করা থেকে বেঁচে গেল হ্যাঁ তারা অনেকটাই বেঁচে গেল পাঁচ অক্ট নামাজের হেফাজত করিল তৌহিদের হেফাজত করিল তারপরে দাড়ি করলাম মাসনা যতটা পারছেন বাড়ান জি কুকুরের কামড় দেশে আল্লাহ হেফাজত আল্লাহ সকল মমিনের হেফাজত করে আল্লাহ পাক ওকে সেফা দান করে ও স্বপ্নে স্বপ্ন আগে তো বলবেন যে স্বপ্নে না জেগে জাগাও আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা আল্লাহ পাকের কাছে কোন কোন স্বপ্ন দেখার পরে একটা আম আম নীতিমালা সাধারণ নীতিমালা জানেন স্বপ্ন সম্পর্কে আর তারপরে স্বপ্নের বিবরণের আমরা স্পেশালিস্ট নই যেন আমি আমার স্বপ্নের তাবির আমি নিজে করার চেষ্টা করি যে কি হইতে পারে কারণ আমি আমার প্রেক্ষাপট আমি বুঝছি আমার আমার ব্যাকগ্রাউন্ড আমি বুঝছি তাই না কোন দিন কি অবস্থায় আছি কি অবস্থায় আছি কোন সময় আছি কিন্তু অন্য লোকের স্বপ্নের তাবির আমি সাধারণত করতে চাই না তো কথা হচ্ছে যখন খারাপ স্বপ্ন দেখবেন মানে বাজি আপনাকে স্বপ্নটা খারাপ লাগছে তাহলে সেই সময় উঠে আল্লাহর কাছে আউজবিল্লাহমিন শৈতান রাজিম পড়বেন বেশি না জানলে শয়তান থেকে পানা চাইবেন আর তিনবার বলবেন আউজুবিল্লাহ হ্যাঁ এই পড়ে নিয়ে বাম দিকে এরকম থুতু ফেলে দিবেন তিনবার আর ডান দিকে কাছে শুয়ে যাবেন আর সারা রাত কখনো খারাপ স্বপ্ন দেখবেন না পরীক্ষিত আর ভয়ও লাগবে না যতই আপনার ইয়ে হোক খারাপ স্বপ্ন হোক আর আরেকটি দোয়া আছে যদি অতিরিক্ত এটা এটা সহজ কোর্স বললাম আর আরেকটা দোয়া আছে আল্লাহ আসালুকা আল্লাহ এই স্বপ্নের কল্যাণ চাই আর এই যা আছে তার কল্যাণ চাই আর এই স্বপ্নের অনিষ্ট থেকে আশ্রয় চাই তোমার আর এই স্বপ্নে যা আছে তার অনিষ্ট থেকে তার থেকে চাই আশ্রয় চাই তাহলে ওই স্বপ্নে কোনো ক্ষতি হবে না যতই খারাপ লাগুক আপনাকে আর ভালো স্বপ্ন দেখলে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করেন আর স্বপ্ন বয়ান করলে ওয়ালা ইহাদ্দেসবি হাবিবান ওলা বিমান কোনো প্রিয়জনকে বলবেন আর না জ্ঞানীকে বলবেন কোন আলেম পরেশগার মুত্তাফি লোককে বলবেন যে হিংসা করবে না আপনার খারাপ বিবরণ দেবে না ভালোই পরামর্শ দেবে আর না হলে কোনো প্রিয়জনকে বলবেন যে আপনার দরদি হিতাকাঙ্ক্ষী আপনার দুশ্মন নয় বুঝতে পেরেছেন আর খারাপ স্বপ্ন লুকিয়ে রাখাই ভালো বেশি বর্ণনা করবেন না যদি খারাপ স্বপ্ন লাগে আপনাকে আর যেমন বললাম যে ওইভাবে যদি পানা চান ক্ষতি হবে না ইনশাল্লাহ ক্ষতি হবে না হ্যাঁ হ্যাঁ মা বোনদেরকে নিয়ে সুন্নত নামাজ যদি পড়েন মানে তারাবি পড়েন তাহলে কোনো দোষ নেই আর ফরজ নামাজ মসজিদে পড়তে হয় পুরুষ লোকদের ফরজ নামাজ মসজিদে পুরুষ লোকদেরকে পড়তে হয় জি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ, হ্যাঁ? মহিলাদের সাথে জামাত মাও যদি হয় স্ত্রীও যদি হয় তো পুরুষের কাতার আলাদা হবে কারো কাতারে কোনো মহিলার কাতারে কোনো পুরুষ দাঁড়াবে না স্ত্রী হলেও পিছনে একা হলেও দাঁড় করবে আর মা হইলেও পিছনে দাঁড় করবে বাচ্চারা যদি থাকে তাহলে নবীলামের তরিকা হচ্ছে নবী আগে তারপরে বাচ্চা তারপরে মেয়ের মহিলা ছোট বাচ্চাও যদি হয় সাত বছর আট বছরে তাকেও যে মায়ের পাশে দাঁড়িয়ে যাক না মায়ের পাশে দাঁড় করবেন না বরং তাদের কাতার আগে আর তিন নম্বরে করবেন সব পিছনে হবে মহিলাদের কাতার ফরজ নামাজ তো মসজিদে পড়তে হবে আল্লাহ বলছেন মানে মুসুল ওয়ার্কাও মার রাখেই রুকুকারীদের সাথে মসজিদে নামাজ পড়েন মসজিদে নামাজ পড়া ওয়াজেব যে ব্যক্তি মসজিদে নামাজ পড়ে না অথচ যেতে পারবে অসুস্থ নয় ভয় নেই কিচ্ছু নেই জানমালের ভয় নেই হ্যাঁ তাহলে মসজিদে নামাজ পড়া ফরজ নয় গুণাগার বড় গুণা হবে যারা জামাতে নামাজ না পড়ে গুমরা হইতে পারে নবিসাল বলেছেন আব্দুল্লাহ মসুদ বলেছেন গুমরা হয়ে যাবে তোমরা যদি জামাতে নামাজ না পড়ো নামাজে নামাজ জামাতে নামাজ পড়া সন্ন্যত নয় যে ফরজ জি কিন্তু যেমন বললাম যেদিন অসুস্থ আছেন ভয় লাগছে চোর ডাকাতের ভয় অথবা চুরি চুরি ডাকাতির ভয় বাড়িতে কোনো পুরুষ লোক নেই নামাজ পড়তে ততক্ষণে চুরি ডাকাতি হয়ে যেতে পারে এরকম ভয় আল্লাহ না করে এরকম যদি হয় সাল্লাহ পাশাপাশি দাঁড়াবে দুইজন হইলেও পাশাপাশি সমান হয়ে দাঁড়াবে কাতার সোজার হুকুম তখন আসবে আর এই যে একটু আগে পিছিয়ে হয়ে দাঁড়ানো এটা জায়েজ নাই এটা ঠিক নয় ভুল করে অনেক আরবি মিশ্রীরা ভুল করে মূর্খতার কারণে জি سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب إليك